বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون সিন মিম এগুলো সুস্পষ্ট কিতাবের আয়াত আমি আপনার কাছে মুসা ও ফিরাউনের বৃত্তান্ত সত্য সহকারে বর্ণনা করছি ইমানদার সম্প্রদায়ের জন্য إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم ফিরাউন তার দেশে উদ্ধত হয়েছিল এবং সে দেশবাসীকে বিভিন্ন দলে বিভক্ত করে তাদের একটি দলকে দুর্বল করে দিয়েছিল সে তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করত এবং নারীদেরকে জীবিত রাখত নিশ্চয়ই সে ছিল অনর্থ সৃষ্টকারী দেশে যাদেরকে দুর্বল করা হয়েছিল আমার ইচ্ছা হল তাদের প্রতি অনুগ্রহ করার তাদেরকে নেতা করার এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করার ونمكن لهم في الأرض ونري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 وأتبعناهم في هذه الدنيا لعنة ويوم القيامة هم من المقبوحين আমি তাদেরকে নেতা করেছিলাম তারা জাহান নামের দিকে আহ্বান করত কেয়ামতের দিন তারা সাহায্য প্রাপ্ত হবে না আমি এই পৃথিবীতে অভিশাপকে তাদের পশ্চাতে লাগিয়ে দিয়েছি এবং কেয়ামতের দিন তারা হবে দুর্দশাগ্রস্ত ولقد آتينا موسى الكتاب من بعد ما أهلكنا القرون الأولى بصائر بصائر للناس وهدى ورحمة لعلهم يتذكرون আমি পূর্ববর্তী অনেক সম্প্রদায়কে ধ্বংস করার পর মুসাকে কিতাব দিয়েছি মানুষের জন্য জ্ঞানবর্তিকা হিদায়াত ও রহমত যাতে তারা স্মরণ রাখে মুসাকে যখন আমি নির্দেশনামা দিয়েছিলাম তখন আপনি পশ্চিম প্রান্তে ছিলেন না এবং আপনি প্রত্যক্ষদর্শীও ছিলেন না ولكننا أنشأنا قرونا فتطاول عليهم العمر وما كنت ثاويا في أهل مدين تتلو عليهم آياتنا ولكننا ولكننا كنا مرسلين কিন্তু আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করেছিলাম অতপর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 রূপে হাজির করা হবে ويوم يناديهم فيقول أين شركائي الذين كنتم تزعمون যেদিন আল্লাহ তাদেরকে আওয়াজ দিয়ে বলবেন তোমরা যাদেরকে আমার শরিক দাবি করতে তারা কোথায় قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغوينا أغويناهم أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون যাদের জন্য শাস্তির আদেশ অবধারিত হয়েছে তারা বলবে হে আমাদের পালন কর্তা এদেরকেই আমরা পথভ্রষ্ট করেছিলাম আমরা তাদেরকে পথভ্রষ্ট করেছিলাম যেমন আমরা পথভ্রষ্ট হয়েছিলাম আমরা আপনার সামনে দায়মুক্ত হচ্ছি তারা কেবল আমাদেরই ইবাদত করত না وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون বলা হবে তোমরা তোমাদের শরিকদের আহ্বান করো তখন তারা ডাকবে অতপর তারা তাদের ডাকে সাড়া দেবে না এবং তারা আজাব দেখবে হায় তারা যদি সৎ পথপ্রাপ্ত হতো যেদিন আল্লাহ তাদেরকে ডেকে বলবেন তোমরা রসুলগণকে কি জবাব দিয়েছিলে অতপর তাদের কথাবার্তা বন্ধ হয়ে যাবে এবং তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে পারবে না فأما من تاب وآمن وعمل صالحا فعسى أن يكون من المفلحين তবে যে তওবা করে বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে আশা করা যায় সে সফল কাম হবে وربك يخلق ما يشاء আপনার পালনকর্তা যা ইচ্ছা সৃষ্টি করেন এবং পছন্দ করেন তাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পবিত্র এবং তারা যাকে শরিক করে তা থেকে ঊর্ধ্বে তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা তা জানেন وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো উপাস্য নেই ইহকালে ও পরকালে তাঁরই প্রশংসা বিধান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 মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বর্ধিত করেন ও হ্রাস করেন আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ না করলে আমাদেরকেও ভূগর্ভে বিলীন করে দিতেন হায় কাফিররা সফলকাম হবে না تلك الدار الآخرة نجعلها للذين لا يريدون علوا في الأرض ولا فسادا والعاقبة للمتقين এই পরকাল আমি তাদের জন্য নির্ধারিত করি যারা দুনিয়ার বুকে ঔদ্ধত্য প্রকাশ করতে ও অনর্থ সৃষ্টি করতে চায় না আল্লাহ ভীরুদের জন্য শুভ পরিণাম من جاء بالحسنة فله خير منها ومن جاء بالسيئة فلا يجزى الذين عملوا السيئات إلا ما كانوا يعملون যে সৎকর্ম নিয়ে আসবে সে তদপেক্ষা উত্তম ফল পাবে এবং যে মন্দ কর্ম নিয়ে আসবে এরূপ মন্দ কর্মীরা সে মন্দ কর্ম পরিমাণেই প্রতিফল পাবে যিনি আপনার প্রতি কোরআনের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন বলুন আমার পালনকর্তা ভালো জানেন কে হিদায়ত নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে وما كنت ترجو أن يلقى إليك الكتاب إلا رحمة من ربك فلا تكونن ظهيرا للكافرين আপনি আশা করতেন না যে আপনার প্রতি কিতাব অবতীর্ণ হবে এটা কেবল আপনার পালনকর্তার রহমত অতএব আপনি কাফিরদের সাহায্যকারী হবেন না কাফিররা যেন আপনাকে আল্লাহর আয়াত থেকে বিমুখ না করে সেগুলো আপনার প্রতি অবতীর্ণ হওয়ার পর আপনি আপনার পালনকর্তার প্রতি দাওয়াত দিন এবং কিছুতেই মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবেন না ولا تدع مع الله إلها آخر لا إله إلا هو كل شيء هالك إلا وجهه له الحكم وإليه ترجعون আপনি আল্লাহর সাথে অন্য উপাস্যকে আহ্বান করবেন না তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই আল্লাহর সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হবে বিধান তারই এবং তোমরা তাঁরই কাছে প্রত্যাবর্তিত হবে